মুজাহিদ সেনারা জাগছে বাড়িলের ভিত্তি কাঁপছে মুজাহিদ সেনারা জাগছে বাড়িলের ভিত্তি কাঁপছে ভয় নেই নির্ভীক ধীরে তেরো দশ ভয় নেই নির্ভীক ধীরে তেরো দশ বিজয় আমার আছে মুজাহিদ সেনারা জাগছে জাগছে জাগছে জাগছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে যত সব জঞ্জল সবই আজ লালে লাল যত সব জঞ্জল সবই আজ লালে লাল রক্ত যে ঝরছে জহির সেনারা জাগছে জাগছে জাগছে জাগছে জহির সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে দিকে দিকে জিহাদের দামামা বাজিছে ফের দিকে দিকে জিহাদের রোজ গর্জিয়ে উঠছে মুজাহিদ সেনারা জাগছে জাগছে জাগছে জাগছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে ভয় রে ভয় রে বিজয় আমাদের আসছে মুজাহিদ সেনারা জাগছে জাগছে জাগছে জাগছে মুজাহিদ সেনারা জাগছে বাড়ির ভিত্তি কাঁপছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে মুজাহিদ সেনারা জাগছে বাতিলের ভিত্তি কাঁপছে